রমজান মাহে রমজান নিয়ে এলো মুক্তির পয়গাম রমজান মাহে রমজান নিয়ে এলো মুক্তির পয়গাম এলো ঘুচাতে আছে যত পাপ এলো পাপিদের করে দিতে মাফ এলো ঘুচাতে আছে যত পাপ এলো পাপীদের করে দিতে মাফ এলো হিংসা বিদ্বেষ ভুলে গিয়ে গেতে সাম্য শান্তির জয়গান রমজান মাহে রমজান নিয়ে এলো মুক্তির পয়গাম রমজান মাহে রমজান নিয়ে এলো মুক্তির পয়গাম রমজান বেঁধে দেয় সব গুনাহের সাথে যুদ্ধ মোর দুধ শয়তান আছে যত হয় কারারুদ্ধ রমজান বেঁধে দেয় সব গুনাহের সাথে যুদ্ধ মোর দুধ শয়তান আছে যত হয় কারারুদ্ধ রহমত বরকত ঝরে অবিরত মনে হয় জান্নাতি গুলশান রমজান মাহে রমজান নিয়ে এলো মুক্তির পয়গাম রমজান মাহে রমজান নিয়ে এলো মুক্তির পয়গাম এই মাসে হয়েছিল কোরআন নাজিল সত্যের জয় হয়েছিল বদরে মিটেছিল কুফুরির মিছে অহমিকা সুখ নেমেছিল ধুধু মরু পারে হাজার মাসের চেয়ে উত্তম কদরে রাত্রি এই মাসে যারা পেল তারা হলো জান্নাতি যাত্রী হাজার মাসের চেয়ে উত্তম কদরে রাত্রি এ মাসে যারা পেল তারা হলো জান্নাতি যাত্রী একান্তে দশ দিনে বসলে খোদার ধ্যান মিলবে সওয়াব জানি অফুরান রমজান মাহে রমজান নিয়ে এলো মুক্তির পয়গাম রমজান মাহে রমজান নিয়ে এলো মুক্তির পয়গাম এলো ঘুচাতে আছে যত পাপ এলো পাপীদের করে দিতে মাফ এলো ঘুচাতে আছে যত পাপ এলো পাপীদের করে দিতে মাফ এলো হিংসা বিদ্বেষ ভুলে গিয়ে গেতে সাম্য শান্তির জয়গান রমজান মাহে রমজান নিয়ে এলো মুক্তির পয়গান রম রমজান মাহে রমজান নিয়ে এলো মুক্তির পয়গাম রমজান মাহে রমজান নিয়ে এলো মুক্তির পয়গাম